এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় TV network, the solution for humanity. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله أنا أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يهبص المؤمنون يوم القيامة ওয়াতুন আদম ফয়াকুল আন্নাকা আদম কদ খালাক আল্লাহ বিয়েদিহি ওয়াস কানাকা জন্নতাহু ওয়াসজাদ আল্লাহকা মালায়কাতাহু ইলা আখিরিল হাদিস রাহুল বুখারি ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাত কত জটিল আমরা তার সংক্ষিপ্ত এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করতে চাই আশা যে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি দর্শক মণ্ডলীকে এগুলি বুঝে জেনে শুনে আমল করার তৌফিক দান করো আল্লাহ তালা বলেন বিচারের মাঠ খুব কঠিন কে এমন আছে কার এমন সাহস যে আল্লাহর নিকটে তার ব্যাপারে সুপারিশ করতে পারে বা নিজের ব্যাপারে সুপারিশ করতে পারে বেইচারের মাঠে আল্লাহর সামনে কেউ কারো ব্যাপারে কোনো কথা বলতে পারবে না আল্লাহ তালা অন্যত্র বলেন সেই দিন এমন এক দিন বেইচারের মাঠ এমন এক কঠিন ও জটিল দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না সেই দিন একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহর হাতে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন কোনো মানুষ সেদিন ব্যক্তিগত স্বাধীনতায় কোনো কিছু করতে পারবে না আমরা এ ব্যাপারে বোখারি মুসলিমের একটি বড় হাদিস পেশ করে বিচারের মাঠকে বাস্তবভাবে দর্শক মন্ডলীকে বোঝানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদের এই চেষ্টাকে কবুল করো রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইহবাসুল মিনুনাইয়ামাল কেয়ামা বিচারের মাঠে মোমেনদেরকে আটকে দেওয়া হবে যারা অপরাধী যারা পাপি তাদেরকে তো আটকানো হবে হবেই যারা মোমেন যারা দুনিয়াতে দিন ধর্ম মেনে চলেছে তাদেরকেও বিচারের মাঠে আটকে দেওয়া হবে তারা আপোষে কথোপকথন করবে আজকে বাঁচার পথ কি হতে পারে কোথায় গেলে আমরা বাঁচতে পারি তারা চিন্তা ভাবনা করে আদম আলা ইসলামের নিকটে উপস্থিত হবে সারা দুনিয়ার মানুষ আদম আলা ইসলামের নিকটে বিচারের মাঠে উপস্থিত হবেন উপস্থিত হয়ে বলবে আন্নাকা আদম আপনি হচ্ছেন আদম কাদ খালাকা কাল্লাহ বেয়াদিহি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াজদাদ আলাকা মালায় কাতাহু ফেরেস্তা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন ওয়াজ কানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে তার নিজের জান্নাতে রেখেছেন আপনি খুব সম্মানী মানুষ আমরা বড় বিপদে লাইস্তাসফানাবে মাকানে না হাজা ফায়ুরি হানা আপনি যদি এখানে আমাদের জন্য একটু সুপারিশ করতেন তাহলে আমাদের খুব ভালো হতো এখানে অনেক কথার মধ্যে আমরা একটা অবশ্য শিক্ষণীয় বলতে পারি কোনো মানুষকে কোনো কিছু বললে বা চাইলে সরাসরি বলা যায় না বা বলা ঠিকও নয় পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাহ ইসলামের কাছে উপস্থিত হয়ে একটা কথা বলবেন সেটা হচ্ছে আদম আপনি আমাদের পিতে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আপনি হচ্ছেন মানুষের পিতে আপনাকে আল্লাহ তালা জান্নাতে রেখেছেন আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সিজদা করিয়েছেন আপনি সম্মানী মানুষ আপনি কি আমাদের জন্য এখানে একটু উপকার করতে পারেন আদম আলাইসাল্লাম বলবেন নিলাস্ত হুনাকুম আমি তোমাদের এখানে কোনো উপকার করতে সক্ষম নই তিনি বলবেন কাদ বা আলাই রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজবিন কাবলালা বাদ আজকের মতো রাগ কোনোদিন তিনি পূর্বেও করেননি আর পরেও কোনোদিন তিনি করবেন না এই কথা বলে তিনি তার একটি ভুলের কথা স্মরণ করবেন ওয়াজ করো খাতিয়াতহ ও খাতহ আখলহ সাজারা তিনি তার জীবনে একটা ভুলের কথা স্মরণ করবেন সেই ভুলটা হচ্ছে আল্লাহ তালা তাকে জান্নাতে বলেছিলেন যে তুমি এই গাছের ফল খেও না তিনি এই নিষেধকে উপেক্ষা করে গাছের ফল খেয়েছিলেন অবশ্য তিনি ফল খাওয়ার পরে মরা পর্যন্ত স্বামী স্ত্রী বলতে থেকেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি অত্যাচার করেছি তুমি আমাদের মাফ করো প্রতিপালক তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুয়া তিনি মরা পর্যন্ত পড়তে থেকেছেন এরপরেও বিচারের কাঠগড়াতে আমরা যখন তার নিকটে উপস্থিত হব তখন তিনি বলবেন আমি কারোর জন্য সুপারিশ করতে সক্ষম নয় আদম আলাইসাল্লাম আমাদের ব্যাপারে কিছু বলতে সক্ষম হবেন না রাজি হবেন না বরং তিনি তার একটা ভুলের কথা স্মরণ করে নিজেকে দুর্বল বলে মনে করবেন একটা ভুল আমাদের জীবনে কত ভুল আছে তার কোনো হিসাব নেই তিনি বলবেন বরং তোমরা এর নিকটে যাও নু হচ্ছে এই মাটিতে প্রথম নবী আল্লাহ তালা তাকে বিধান দিয়ে পাঠিয়েছেন সেখানে যাও হয়তোবা তিনি তোমাদের কোনো উপকার করতে পারেন ফায়াতুনা নু সমস্ত মানুষ নু আলাই ইসলামের নিকটে উপস্থিত হবে নু আলাই ইসলাম বলবেন ইন্নিলাস্তহুনাকুম আমি এখানে তোমাদের জন্য আল্লাহর দরবারে কিছু বলতে সক্ষম নই আমি এখানে তোমাদের কোনো উপকার করতে পারবো না আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে সক্ষম নয় কাদ গাজে বা আলাইয়া রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজেবামিন কাবলাবাদ আজকের মতো রাগ আর কোনোদিন তিনি পূর্বে করেননি পরেও তিনি করবেন না এই কথা বলে তিনি বলবেন নফসি নফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার যে কি ঘটবে আমি তা নিজেই বুঝি না সোম্মায়াজ করো খাতিয়ে তাহু তারপর তিনি তার একটা ভুলের কথাকে স্মরণ করবেন সেটা হচ্ছে সওয়ালহু রব্বহু আনওয়ালাদেহি তার জিজ্ঞাসা ছিল তার প্রতিপালকের নিকটে তার ছেলের ব্যাপারে যখন তার ছেলে পানিতে ডুবে যায় ওই সময়তে তিনি বলেছিলেন আল্লাহ আমার ছেলেকে একটু বাঁচিয়ে দাও আল্লাহ তখন বলেছিলেন নো এই সন্তান তোমার নয় যে সন্তান তোমার পরিবারভুক্ত নয় তুমি তার জন্য প্রার্থনা কেন করলে এরপরেও নোহ আলাইসাল্লাম নিজের ব্যাপারে অনুতপ্ত থেকেছেন কিন্তু বিচারের মাঠে এই কারণে তিনি আমাদের ব্যাপারে কিছু বলতে সক্ষম হবেন না তিনি বলবেন তোমরা সবাই এব্রাহিমের নিকটে যাও খালিলুর রহমানে তিনি হচ্ছেন রহমানের খালিল তিনি হচ্ছেন রহমানের দোস্ত তিনি হচ্ছেন রহমানের বন্ধু হয়তো বা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারেন ফায়াতুনা এব্রাহিম সমস্ত মানুষ ইব্রাহিম আলাই সালামের কাছে উপস্থিত হবে ইব্রাহিম আলাই সালাম বলবেন ইন্নিলাস্ত হুনাকুম আমি তোমাদের জন্য এখানে সুপারিশ করতে সক্ষম নয় কাত গাজে বা আলাই এরাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বা মিন কাবলা বাদ আমার প্রতিপালক এরকম রাগ কোনোদিন পরেও করবেন না পূর্বেও করেননি নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি আমি রক্ষা পাই কি না আমি বিচারের মাঠে বাঁচতে পারি কি না এই নিয়েই তিনি চিন্তিত ওয়াজ করো সালাসা কাজে বাতিন এরপরে তিনি তার জীবনের তিনটে মিথ্যাকে স্মরণ করবেন ইব্রাহিম আলাই ইসলাম বাহ্যিকভাবে জীবনে তিনটে মিথ্যে কথা বলেছিলেন সেই তিনটাকে তিনি স্মরণ করে নিজেকে দুর্বল ভেবে আমাদের জন্য সুপারিশ করবেন না গ্রামের লোক বলেছিল এব্রাহিম চলো যাই মেলা যাই তিনি জনগণের উত্তরে বলেছিলেন ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আন্তরিকভাবেও তিনি কিছু থাকলেও বাহ্যিকভাবে তিনি অসুস্থ ছিলেন না তিনি অসুস্থ নিজেকে দেখিয়ে বাড়িতে থেকে গেলেন সবাই যখন মেলা মাঠে চলে গেল তখন তিনি একটা কুড়াল হাতে নিয়ে চলে গেলেন তাদের মূর্তিখানায় যেখানে মূর্তি ছিল সেখানে গিয়ে তিনি সব মূর্তিগুলিকে ভেঙে চৌচির করে দিলেন যখন তারা ফিরে আসলো দেখলো তাদের সব মূর্তিগুলি ভেঙে চৌচির হয়ে গেছে তারা বলল এ কাজ কে করেছে কে করতে পারে তারা ভাবলো একজন যুবক এই কাজ করতে পারে সেই এই মূর্তির নিন্দা করে তার নাম ইব্রাহিম ইব্রাহিমকে ডাকা হোক জিজ্ঞাসা করা হোক সে এরা করেছে কিনা ইব্রাহিমকে জনসম্মুখে ডাকানো হলো জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম তুমি কি কাজ করেছ ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন আমাকে বলছেন কেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন সেই বলে দিবে এ কাজ কে করেছে মূর্তি সবকে ভেঙে একাকার কে করেছে আমাকে জিজ্ঞাসা করছেন কেন এতে তারা আরো খেপে গেল খেপে গিয়ে বলল তুমি আমাদেরকে তাকে জিজ্ঞাসা করতে বলো সে তো জড় বস্তু সে কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে কথা বলতে পারে না তাকে তোমরা মানো কেন তার নিকটে নত হও কি করে যে ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না তার নিকটে মাথা নত করো কি করে ইব্রাহিম আলাই ইসলাম তাদেরকে এইভাবে একটা বাস্তব অপমান করাতে তার আরো চেতে গেল রাগ করলো বলল তোমরা এক জায়গাতে আগুন জমা করে ইব্রাহিমকে নিয়ে এসে আগুনে ফেলে দাও তাই করা হলো আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে এই বিষয়ে স্পষ্ট কেয়ামতের বাস্তব বিবরণটি দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের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 আর কোনো মুমিন মুমিনা নেই ইব্রাহিম আলাইসালাম এই কথা বলে আমাদের ব্যাপারে সুপারিশ করতে চাইবেন না তিনি বলবেন নাপসি নাপসি আমার কি হয় তা আমি নিজেই বুঝি নে আমি নিজেই বাঁচি কি না তোমরা সবাই মুসার নিকটে চলে যাও আবদাল্লাহ রসুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার দাস মোসা আলাহ ইসলাম হচ্ছেন তার বান্দা তার দাস বাহু অকার্রাবাহু নাজিয়েন আল্লাহ তালা তার সাথে কথা বলেছেন তার সাথে কথা বলার জন্য আল্লাহ তাকে কাছে করে নিয়েছেন তিনি সেই সোয়েব আলাহ সাল্লামের পাশ থেকে আসছিলেন তুয়া নামক পবিত্র স্থানে যখন গেলেন তখন আল্লাহ তালা বললেন মোসা পায়ের জুতা খুলো থাকলা না আলাই তুমি এক পবিত্র উপত্যকায় রয়েছে এই যে আল্লাহ তালা মোসা আলাহ ইসলামের সাথে কথা বলছেন তাই ইব্রাহিম আলি বলছেন তোমরা যাও মোসার কাছে তিনি সম্মানী মানুষ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন হয়তোবা তিনি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারেন সবাই মোসা আলাহি সাল্লামের কাছে উপস্থিত হবে মোসা আলাহ সাল্লাম বলবে নিনি লাস্ত হুনাকুম আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারছি না কাত গাজে বা আলাই রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন এরকম রাগ তিনি পরেও করবেন না আগেও করেননি নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না ওয়াদ করো খাতিয়ে তাহ এই কথা বলে তিনি তার একটা ভুলকে স্মরণ করবেন খাতাহু কাতলুন নফস একজন ব্যক্তিকে হত্যা করা তিনি রাস্তায় চলছিলেন দুইজন মানুষ আপোষে মারামারি করছিল একজনকে তিনি একটা আঘাত করে মেরে ফেলেছিলেন এই কথা তিনি স্মরণ করবেন বিচারের মাঠে অবশ্য তিনি এই কাজটা করার পরে খুব আফসোস করে বলেছিলেন রব্বি ইন্নি জলাম তো নফসি ফাঁক ফিরিলি প্রতিপালক আমি অন্যায় করি তুমি আমাকে মাফ করো প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো এই কথা মোসা আলাইসাল্লাম বলতে থেকেছেন এরপরেও বিচারের কাঠগড়াতে আমরা যখন উপস্থিত হব যে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আমরা বড় বিপদে তখন তিনি বলবেন আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি তোমরা চলে যাও ঈশার নিকটে তিনি হচ্ছেন একজন নবী তিনি হচ্ছেন আল্লাহর দাস তিনি হচ্ছেন আল্লাহর রুহ তিনি হচ্ছেন আল্লাহর কালেমা অতএব তোমরা সেখানে যাও হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারেন সবাই যখন ঈসা আলাইসাল্লামের কাছে উপস্থিত হবে ঈসা আলাইসাল্লাম বলবেন ইনি লাস্ত হুনাকুম আমি তোমাদের জন্য এখানে সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে তিনি এমন ব্যক্তি যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপকে ক্ষমা করা হয়েছে হয়তো বা তিনি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফায়াতুদ্দি তারা সবাই আমার নিকটে আসবে ফাস্তা যেন আল্লাহ রব্বি ফিদারিহি ওই সময়তে আমি আল্লাহর নিকটে একটা ঘরে যাওয়ার অনুমতি চাইব ফাইউ জানলি আমাকে অনুমতি দেওয়া হবে আমি সেই ঘরে ঢুকবো ফারাই তহু তখন আমি আল্লাহকে দেখতে পাবো আমি দেখতে পাওয়ার সাথে সাথে আমি সিজদাই পড়ে যাব আল্লাহ তালা আমাকে সিজদে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছে রেখে দেওয়ার পরে তিনি বলবেন মোহাম্মদ ইরফার আসাক তুমি তার মাথা উঠো ওয়াসাল তুতা তুমি চাও তোমাকে দেওয়া হবে ওয়াসফে তুষাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে মোহাম্মদ মাথা উঠাও চাও যা চাইবে তাই দেওয়া হবে রাসুল সাল্লাম মাথা উঠিয়ে ইয়াহমদুল্লাহ তালা বেকালেমাতিন ইয়লমহুল্লাহ তালা তারপরে মাথা উঠিয়ে আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করবেন ওই সময়তে যেইভাবে প্রশংসা আল্লাহ শিখিয়ে দিবেন এ অংশে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ বলে তার গণকীর্তন করেছেন সুহান আল্লাহ বলে লাইলাহিল্লাহ বলে কিন্তু বিচারের মাঠে তিনি এই কালেমা বলে প্রশংসা করবেন এটা বোঝা যায় না কেননা এখানে বোঝা যাচ্ছে যে তাকে অন্য একটা প্রশংসার বাক্য শিখিয়ে দেওয়া হবে যা দ্বারা তিনি প্রশংসা করবেন তিনি বলবেন প্রতিপালক আমার উম্মাদকে জাহান নামে দেওয়া হয়েছে আমি এদের ব্যাপারে তোমার দরবারে সুপারিশ করে বলছি এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক ফাইহাদ্দলি হাদ্দান তখন কিছু সংক্ষেপ লোককে নির্ধারণ করা হবে নির্ধারণ করে বলা হবে তুমি এদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও তখন আমি তাদের ওখান থেকে বের হয়ে জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাবো ফবাকা তো সাজেদান নিয়ে দ্বিতীয়বার আমি সিজদাই পড়ে যাব। সিজদাই পড়ে গিয়ে বলবো প্রতিপালক আমি দ্বিতীয়বার সিজদাই পড়ার অনুমতি চাইবো আমাকে অনুমতি দেওয়া হবে আমি সিজদাই পড়ে থাকবো আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত চাইবেন এরপরে আল্লাহ আমাকে বলবেন ইরফর আসাক মোহাম্মদ মাথা উঠাও সাল তুতা তুমি চাও তোমাকে প্রদান করা হবে অস্ফে তুষাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাথা রেখে দেওয়ার জন্য বলবেন রেখে দেওয়ার পরে আমাকে উঠাতে বলবেন তারপরে আমাকে সুপারিশ করার জন্য বলবেন আমি মাথা উঠিয়ে আল্লাহ তালার প্রশংসা করব। যে প্রশংসা আমাকে শিখিয়ে দিবেন এর পরে আল্লাহকে আমি বলবো প্রতিপালক আমার উম্মাদ জাহান নামে পড়ে আছে তুমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দাও ফাইহাদ্দলি হাদ্দান আমার জন্য কিছু সংখ্যক লোককে নির্ধারণ করা হবে আমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেব সুমা ওয়াকাত সাজেদান এরপর আমি তৃতীয়বার সিজদেই পড়ে যাব সিজদাই থেকে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জন্য সিজদাই থাকা চাইবেন সিজদা আমি পড়ে থাকবো তারপর আল্লাহ তালা আমাকে বলবেন তুমি মাথা উঠাও তুমি চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে তুমি যা সুপারিশ করবে সেই সুপারিশ গ্রহণ করা হবে আমি মাথা উঠিয়ে আল্লাহ তালার প্রশংসা করব। যে প্রশংসা তিনি আমাকে শিখিয়ে দিবেন এরপরে আমি বলবো আল্লাহ আমার উম্মাদ জাহান নামে পড়ে আছে তুমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও ফাইহাদ্দলি হাদ্দান কিছু সংখ্যক লোককে নির্ধারণ করা হবে আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এর পরে যারা থেকে যাবে হাবাসাহুল কোরআন কোরআন যাদেরকে ঠেকিয়ে দিয়েছে কোরআন যাদেরকে আটকিয়ে দিয়েছে তারাই জাহান নামে থেকে যাবে অর্থাৎ যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ইমান থাকবে না তারাই বিচারের মাঠে জাহান নামে চিরস্থায়ীভাবে থেকে যাবে যার অন্তরে কিছু পরিমাণ ইমান থাকবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন অত্র এই লম্বা হাদিস থেকে আমরা যেটুকু জানতে বুঝতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এখানে অনেক জানার তার একটি বড় জানার যে দেখুন পৃথিবীর কোন বড় মানুষ বিচারের কাঠগড়াতে কারোর জন্য সুপারিশ করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলীকে আমরা অনুরোধ করে বাক্যটি খুব স্পষ্টভাবে বুঝাতে চাই যে বিচারের মাঠে আদম ইসলাম টিকতে পারছেন না বিচারের মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর দোস্ত হওয়ার পরেও টিকছেন না বিচারের মাঠে মুসা ও টিকতে পারছেন না বিচারের মাঠে কোনো নবী আমাদের একটু উপকার করার জন্য দাঁড়াতে পারছেন না আপনি বলুন তো এই দরবেশ কি করতে পারে এই পীর কি করতে পারে যারা কবরে আছে তারা কি করতে পারে পৃথিবীর কোন মানুষ বিচারের কাঠগড়াতে কারো উপকার করতে পারবে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামই জনগণের জন্য বিচারের মাঠে সুপারিশ করতে পারবেন এই জন্য আমাদের উচিত আমাদের জরুরি কর্তব্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করা রাসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করে সফলতা অর্জন করা সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই দেখুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ ছাড়া বিচারের কাঠগড়াতে বাঁচার কোনো পথ নাই পৃথিবীর কোনো মানুষের অনুসরণ করে বিচারের কাঠগড়াতে কোন মানুষ লাভবান হতে পারবে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করেই মানুষ বিচারের কাঠগড়াতে সফলতা অর্জন করতে পারে এই জন্য সুচিন্তিত জ্ঞানীগুণী মানুষকে বিশেষভাবে সারা বিশ্বের পৃথিবীর সুশিক্ষিত নারী পুরুষকে অনুরোধ করে বলতে চাই আপনাদের এবাদতে দেখুন কতটুকু রাসুলের পদ্ধতি আছে যেটুকু রাসুলের পদ্ধতি নেই সেটুকুকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাসুলের পদ্ধতিতে এবাদত করুন ইনশাল্লাহ বিচারের কাঠগড়াতে টিকে যাবেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তোমার নিকটে আমরা বলতে চাই আমাদের ভুল ত্রুটি মাফ করে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 মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়